بزرگار محترم আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে দিনের আয়ল শিক্ষা করা খরচ করে দিয়েছে আমি আগেও বলেছি যে দৈনন্দিন চলতে যতটুকু এলেমের প্রয়োজন উজু নামাজ রোজা করতে হালাল হারাম বুঝতে এইটুককে তিনি অর্থাৎ রব্বুল আলমিন ফরজা আইন করে দিয়েছেন আর ফতোয়া ফরায় জটিল মসলা মশাইল বুখারি শরীফ তিরমিজি শরীফ ইত্যাদি এটাকে আল্লাহ রব্বুল আলমিন ফরজে কেফায়া করে দিয়েছেন অর্থাৎ মুসলিম মিল্লাতের মধ্যে কিছু লোকের এই ফর্জে কিফায়ের এলেম থাকতে হবে নতুবা সব মুসলমান গোলাগার হয়ে যাবে প্রত্যেক এলাকায় যেমন ডাক্তার রাখতে হয় শারীরিক রোগের চিকিৎসার জন্য তেমনি ভাবে আল্লাহ রবুল্লা আলমিন রুহানি রোগের চিকিৎসার জন্য প্রত্যেক এলাকায় রুহানি ডাক্তার রাখাকে খরচ করে দিয়েছে হয় তারা তাদের ছেলেদেরকে রুহানি ডাক্তার বানিয়ে নিয়ে আসবে এতেও খরচ আদায় হয়ে যাবে অথবা তারা সকলে মিলে চান্দা তুলে বেতনের ব্যবস্থা করে ফর্জে কিফায়াত জাননেওয়ালা কোন মুক্তিকে তাদের এলাকায় নিয়োগ দিবে যাতে করে তারা ফরজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় এবং তারা যে কোনো জটিল সমস্যায় পড়লে ওই মুক্তি সাপকে দিয়ে সমাধান করায় নিতে পারে জনসাধারণের দায়িত্ব সেই হকানি মুক্তিকে ফলো করে তারা এইটুক করলো তারা বেসতে চলে যাবে আল্লাহ তাদেরকে আর কিছু জিজ্ঞেস করবেন না তারা যেহেতু একজন হকানি মুক্তিকে ফলো করছে তো জনগণকে আল্লাহ কিছুই জিজ্ঞেস করবেন না ঠিক তোমার মুক্তি কথা মানত উনি যেটা করছে করছ যাও জান্নাতে যাও কিন্তু আল্লাহ না করো এই মুক্তি যদি উল্টা পাল্টা বলে থাকে কিতাব না দেখে ফটোয়া দিয়ে থাকে এর সব দায় দায়িত্ব আল্লাহ তালা এই মুক্তির কান্দে দিলেন এর জন্য আল্লাহ তালা জনগণকে পাকড়াও করবেন জনগণ ব্যক্তি ভুল ফটোয়া দিয়ে থাকলে মুক্তিকে পাকড়াও করবে মানুষ তোমার উপরে আস্থা করবে যে লোক আল্লাহর বিধান শোনাইবে তার কথা শোনাইবে না আল্লাহটা শোনাইবে এই কথা মনে করে তারা সরল দিলে তুমি যে ধরনের বস্তু তারা আমল করছো তুমি ভুল কথা কেন দিয়েছে এই জন্য তোমার জাহান নামের দায় দায়িত্ব মুক্তির তার দায়িত্ব সবসময় কিতাব ঘাটাঘাটি করতে থাকা মানুষকে সহি কথা যেটা আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা ওইটা বলা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বুদ্ধি খাটায় আল্লাহর বিধান বয়ান না করা তো মুক্তি পাই কাজে তার ভুলের জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন আপনি নির্দোষ কিন্তু আপনি যদি আগের থেকে জানিয়ে বুঝলেন কোনখানে গেলে পাঁচশো টাকা ফিস দিলে তিন তালাক প্রাপ্তা স্ত্রী হালাল হয়ে গেল এটা খুঁজে বের করলেন করে হারাম দিকে হালাল করার জন্য সেখানে গেলেন তখন কিন্তু মুক্তির সাথে আপনাকে বোঝকে দেওয়া হবে কিন্তু ইচ্ছা করে এটা মুক্তি খুঁজতে কোথায় গেলে তিন তালাকে এক তালাকের কথা পাওয়া যায় বহুটা টাওয়ার পাওয়া যায় ইচ্ছা করে আপনি গোমরা মুক্তি খুঁজছেন এই ক্ষেত্রে আল্লাহ দরবারে আপনি মাপ পাবেন হ্যাঁ, আপনি দশজনের কাছে জানলেন ভাই সহি মুক্তিকে সঠিক ফতোয়া দেয় কে সকলে বলবে অমুক দেয় আপনি তার কাছেই গেলেন আপনার কোন ভুল উদ্দেশ্য নেই তখন আপনি দায় কাজেই হকালি মুক্তিকে খুঁজে বের করা এবং তার কাছ থেকে জীবন চলার মাথায় জেনে নেওয়া এটা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঘরে ফরজ করে দিয়েছেন ফরজ আইন আর ওলামায় কেরামকে দায়িত্ব দিয়েছেন যে যেটুক এলেম ফরজ আইন এটুক তুমি মুসলমান ভাইদেরকে বলতে থাকো তোমার এলেমের মধ্যে এটা সব মুসলমানদের পাওনা তাদের পাওনা পরিশোধ করবে তা না হলে আল্লাহর দরবারে তুমি আমানতের খেয়ানত করেওয়ালা মানুষের পাওনা তুমি দিয়ে আসো না তো সেই মুক্তি আর বেসতে যেতে পারবে না পাওনাই চাইনি মানুষের হক নষ্ট করা যাই হোক এই কারণেই আমি শুরু করেছিলাম জরুরি মশলা মাসাইলের আলোচনা এই দৃষ্টিভঙ্গির কারণে এই কারণে আলহামদুলিল্লাহ শরীর কিভাবে পাক করতে হবে কাপড় কিভাবে পাক করতে হবে উর্দু কেমনে করবো গোসল কেমনে করবো তায়াম্মম কেমনে করবো এসব মাসাইল এগুলো নামাজের বাইরে যে ফরজগুলো এসব মাসাইল আপনাদের খেদমতে বলা হয়েছে আজকে ওই প্রসঙ্গে আরো কিছু মাসাইল বলা হয়েছে যেমন জায়গা পান যে জায়গায় আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা পাক হইতে হবে সেখানে বাহ্যিকভাবে কোন নাফাজ থাকলে ওখানে আপনার নামাজ হবে না হ্যাঁ বাচ্চায় প্রসাদ করে দিয়েছিল ধোয়া হয়েছে অথবা দীর্ঘ টাইমের কারণে ওই জায়গাটা শুকায় গেছে এই দুই সুরতে ওই জায়গায় নামাজ পড়তে আপনার কোনো সমস্যা নেই সে জায়গা যদি না পাক হয় তো তিনটা সুরত হইতে পারে পাক করা একটা হলো পানি ঢেলে দিয়ে পানিটাকে একটা ঝাড়ু টাড়ু দিয়ে সরাই দিলেন এই জায়গাটা পাক হয়ে গেছে অথবা এখান থেকে একটা পরিমাণ মাটি কেটে উঠাই ফেললেন একদম ভিতরে তো যায় উপরে উপরে শুকায় যায় তারপর পাপ হয়ে গেল তিন নম্বর হল ওটা শুকায় গেছে বাচ্চা যে পেশাব করছিল কোন আলামত দেখা যেতে না তখনও ওই জমিনের উপরে নামাজ পড়া জায়েজ হয়ে যাবে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আঘা থেকে হাদিস আসছে জাকাতুল আর্দ ইউসুহা জাকাতুল আর্জুহা শুকায় যাওয়া জমিনের পবিত্র হওয়া একটা জায়গা শুকায় যাওয়া শুকায় যাওয়াটা জমিনের পবিত্র হওয়া পরিষ্কার তখন আপনি সরাসরি ওইখানে নামাজ পড়তে পারবেন আর যদি যায় নামাজ বিষয়ে পড়েন তো তার কোনো সন্দেহই নেই শুকায় যাওয়া মানে সরাসরি ওইখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবে না আপনি কিন্তু বিচাইলেন তো নূর নালা নূর কোন কথাই সম্পূর্ণ পাঁচ জায়গায় আপনি নামাজ পড়েন এটা হল নামাজের স্থান পাক হওয়ার মত নামাজের স্থান পাক হওয়ার মত হ্যাঁ যায় নামাজের কোন এক কিনারে মানে নামাজ পড়ে গেছে বাচ্চার পেশা বাজে লাগবে আপনি ওই মনে ধুয়ে নেন আমাদের দেশে মনে করা হয় কোনো কাপড়ে না পাক লাগলে পুরা কাপড়টা ধুইতে হবে নতুবা পাক হবে না মনে করা কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক না যে স্থানে না পাক লাগছে ওই জায়গাটা ধুয়ে নিলেন না পাকের কোনো আসর নমুনা আর দেখা গেল না তো পাক হয়ে গেল পুরা কাপড়তে ধুইবেন তা আপনি আরো পানির অপচয় করলেন আপনি মনে করতেছেন পুরাটা না ধুইলে পাক হবে না অথচ আপনার এখানে পানির অপচয় করার গোনা হবে একটা তো পুরা কাপড়টা ময়লা হয়ে গেছে তখন ধন আছে পুরা কাপড়টা কি হয়ে গেছে না পাক না পাক এক জিনিস আর ময়লা হওয়া ধুলাবালি লেগে যাওয়া আর এক জিনিস ধুলাবালি লাগলে কিন্তু নাপাক হয় না ময়লা হয়েছে পরিচ্ছন্ন নেই পাক আছে পরিষ্কার নেই তো পরিচ্ছন্ন নেই থেকে সব জায়গায় ধুইলেন সেখানে অপচয় হবে আর একটা লোক পুরা কাপড় পরিষ্কার আছে ধবধবে আছে এক কোনায় কিন্তু নাপাক লাগছে ওটা ধুলে হইল তখন আমি পুরাটা ধুইলেন তখন আপনার অপচয়ের গোনা হয় এটা ঠিক না জানার কারণে এইটাই করতেছি আমি গলত কাজটা করছি তো কাপড় পাক করার ব্যাপারে জায়গা পাক করার ব্যাপারে যেখানে না পাক হয়েছে ওই জায়গাটা ধুয়ে দিবে এবং ধুইতে যে পানির অপচয় না হয় এদিকে খেয়াল রাখবে এই গেল জায়গা তাদের মধ্যে জানাজা নামাজ পড়তেছেন যেখানে দাঁড়াইছেন ওই জায়গায় পাঁচ জানা মতে আপনার জুতাও পাক জুতাও পাক তখন যে আমরা অনেকে ওটিকে জুতা খুলে তারপরে দাঁড়াই এটা বেকার কোনো প্রয়োজন নেই আমরা মনে করে যে এইভাবে না হলে জানাজার নামাজ হবে না এই মনে করি কোন জরুরত যদি মনে করেন আপনার জুতা নাপাক আছে সেই ক্ষেত্রে জুতার তলায় নাপাক আছে সেই ক্ষেত্রে আপনি টোটাল জুতাটা আলাদা রাখেন আর আপনি মাটিতে দাঁড়ান মাটিতে দাঁড়ালে মানে যে শুকনো মাটি এটা কোন নাপাক দেখা যেতেছে না তো শরীরের দৃষ্টিতে এটা পাক পাচ্ছে জুতা ছেড়ে দেন যে মাটিতে দাঁড়াবে দাঁড়ায় যারা যারা আওয়াজ পড়ে এই হলো এটা দেখা থেকে কিছু করবেন না দেখা থেকে আমল করে মাসলা কি এটা বুঝে না কেন আপনি জুতার মধ্যে দাঁড়াইলেন কারণ আপনি জানেন যে জায়গাও পাক আপনার জুতা তোলাও আপনার দাদা মতো না পাক লাগে নাই এই জুতা স্যান্ডেল বাইরে রেখে যারা জানা করতে কোনো অসুবিধা নেই বিলকুল চাই এই হল স্থান পাক এরপরে মশলা আসবে অক্ত চিনা নামাজের বাইরে যে ফরজ গুলো চারটা হয়ে গেছে না এরপরে মশলা কি অক্ত চিনা অক্ত কি কিনবেন আপনি জোহরের টাইম কখন থেকে হয় দ্বীপ প্রহর থেকে সূর্য একটু ঢলে গেল পশ্চিম থেকে একটু ঢলে গেল জোহরের টাইম শুরু হয়ে গেল হাদিসের জোহরের থেকেই বলা হয়েছে মেয়েরাজ আসার পরে নবী আলাইসালাম নামাজ রক্ত বললেন নামাজের ট্রেনিং দিলেন কিন্তু জোহরের তো শুরু হয়েছিল হজরে যেহেতু সকলকে জমা করা মুশকিল ছিল হঠাৎ করে কে কোথায় আছে এজন্য জোহরটাই শুরু হয়েছে এজন্য হাদিসের কিতাবে নামাজের রক্ত জোহর থেকে শুরু করা হয়েছে বেলা হেলে গেলে কি হয় একটু হেলে গেল পশ্চিম দিকে তো কি হল জোহর টাইম শুরু হয়ে গেল এইখান থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজের টাইম নেয় প্রত্যেকটা জিনিসের ছায়া যেটাকে আপনি সোজা খাড়া করতেন কোনদিকে দিকে দেখা নেই একদম সোজা খাড়া ও যদি এক হাত হয়ে থাকে যে লাঠিটা খাড়া করতেন তোর ছায়া দুই হাত হওয়া পর্যন্ত কি থাকবে জোহরের নামাজের টাইম থাকবে জুমার নামাজের টাইম থাকবে জুমার জোহর উভয়টা টাইম এক এর মধ্যে পড়লে কোনো কাজা হবে না এরপরে যখন প্রত্যেকটা জিনিসের ছায়া বা আপনার নিজের ছায়া আপনি তো একটা লম্বা জিনিস আপনার ছায়া দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত হল দ্বিগুণ যখন হয়ে গেল তো আসরের টাইম শুরু হয়ে গেল দুটার মাঝখানে কোনো বিরতি নেই পার্থক্য করে একটা শেষ আর তার শুরু দ্বিগুণ হয়ে গেল আচরণ টাইম শুরু হয়ে গেল কতক্ষণ থাকবে বেলা দুবা পর্যন্ত আচরণ টাইম থাকে তবে বেলা ডোবার পনেরো মিনিট আগ পর্যন্ত এটা হলো ভালো সময় উত্তম সময় আসলে উত্তম সময় আর যখন বেলা ডুবতে পনেরো মিনিট বাকি আছে এরপরে ডুবা শুরু হবে ওই টাইমেও আসর হয়ে যাবে কিন্তু ওটা মাকরু সময় কি সময় মাকরু খেয়াল রাখবেন ইচ্ছা করে এরকম করলে সে গুণাগার হবে নামাজ কাজা হবে না তো করে কেন পড়ল মাকরুব করে কেন পড়ল এর জন্য তাকে কৈফিয়াত দিতে হবে একটা জিনিস অসুন্দর করে করলে কৈফিয়াত দেওয়া লাগে না রাস্তা করতে না আপনাকে তরকারি পাকাই দিকের জন্য পাকাইছেন আপনি কিন্তু লবণ দিয়ে পিতা করে রাখছেন লবণ তরকারি আছে কিন্তু এখন এতগুলো লবণ দিতে পারবে যেই খাবে আপনাকে তো রাখতে পারবেন না ভাই আর কি লবণ ছিল না আপনার ডিব্বায় আর লবণ ছিল না সবাই বলবেন এটা এরকম নামাজ হবে কিন্তু বেঢঙ্গা নামাজ হয়ে গেল মাতৃক আইন এমনকি একটা লোক এই মাত্র টাইমও পড়ে নাই আজকের আসর বেলা ডুবতে শুরু করছে এটা একটা ব্যতিক্রম ধর্মী এই কথাটা তো ওই লোকের ওই সময় আসর করতে হবে আসর করতে হবে বেলা ডুবার সময় সে আসর করতে বা এক রাখাত পড়ার পরে ডুবে গেছে অন্য কোন নামাজ কিন্তু এইভাবে হয় না শুধু আসরের ব্যাপারে এই মশলা এটা মকরু তাহারিবার সাথে মকরু তাহারিবার সাথে তার নামাজ হয়ে গেছে এই হল আসরের নামাজের ব্যাখ্যা বেলা সম্পূর্ণ ডুবে গেল সূর্যের যে গোলটা এটা পুরাটাই অস্তমিত হয়ে গেছে হওয়ার সাথে সাথে আপনার মাগরীবের টাইম হয়ে গেল ইফতারের টাইম হয়ে গেল মাগরীবেরও টাইম ইফতারেরও টাইম ইফতারের টাইমে ইফতার দেরি করা মাকরু কারণ মানুষকে আল্লাহ তালা কমজোর করে সৃষ্টি করছে যদি সে দেরি করে ইফতার করে তাহলে সে একটু বাহাদুরি দেখায় হ্যাঁ কমজোর করে তৈরি করা হয়েছে আমি একটু ব্যতিক্রম আসি কেন ব্যতিক্রম হইতে গেলেন হ্যাঁ মাকরু হয়ে গেল এদের ইফতারের টাইম হয়ে গেলে ইফতার করে নেওয়া তো বেলা ডুবে যাওয়ার সাথে সাথে কি মাগরীবের টাইম হয়ে গেল এবং যত তাড়াতাড়ি পড়া যায় ততই উত্তম তবে নাগরিক থাকবে কতক্ষণ পশ্চিম আকাশে বেশ কিছুক্ষণ লাল থাকবে কি থাকবে লাল থাকবে এই লালটা শেষ হওয়ার পরে সাদা ভাব দেখবেন পশ্চিম আকাশে ওই টাইমও মাগরীব থাকবে ওইটা পনেরো মিনিটের মতো থাকবে ওই সাদাটা চলে যাওয়ার পরে কালো হবে আকাশ কালো ছেয়ে আসবে সাদা ভাব পশ্চিম আকাশে আর থাকবে না তখন মাগরীবের টাইম শেষ তাহলে কতক্ষণ থাকলো যতক্ষণ পশ্চিম আকাশ লাল আছে এবং লালের পরে কিছুক্ষণ পশ্চিম আকাশ সাদা আছে এই সাদা শেষ হওয়া পর্যন্ত মাগরীবের রক্ত থাকবে কাজা হবে না এটা শোয়া এক ঘন্টার কম শোয়া এক ঘন্টার কম নয় অথচ আমাদের দেশের অনেক মানুষ পনেরো বিশ মিনিটের মধ্যে নাগরে পড়তে না পারলে আর পড়ে না বলে যা কাজাই যখন হয়ে গেছে তো পরে বাড়িতে ঈশার সাথে পড়ে দেবে কাজাই যখন হয়ে গেছে অথচ কাজা হয় না সে যখন কাজা করতেছে ওখান থেকে আরো পনেরো এক ঘন্টা কি থাকবে নামাজের মাগরেবের নামাজ রক্ত থাকবে হ্যাঁ, এখনই কাজা মনে করতেছে মাসলা না জানার কারণ আল্লাহ না জানার কারণ এই জন্য ফজর আর মাগরিব দুটার টাইম একরকম কমপক্ষে ছয় ঘন্টা কোন কোন সিজনে দেড় ঘন্টার মতো কারণ বললাম না লাল আর সাদা দুটা কিসের মধ্যে দেখেন মাগরীবের মধ্যে দেখেন এই দুটা কিন্তু সামনে যে ভজর আসতেছে ওর মধ্যে এই দুটা দেখেন কোন দুটা লাল আর সাদা ওখানে দেখেন কেমনে আমি একটু পরে বলতেছি ইনশাআল্লাহ তাহলে আমরা মাগরে পুষতে পারলেন সাদা শেষ হওয়া পর্যন্ত সাদা শেষ হওয়ার পর কালো শুরু হলো তো ঈশার টাইম শুরু হয়ে গেল ঈশার নামাজের টাইম শুরু হয়ে গেল আচ্ছা এটা আধা রাত পর্যন্ত পড়বেন কোন মাত্র হবে না কালো শুরুতে ঈশা শুরু হয়ে গেল অর্ধেক রাত পর্যন্ত পড়বেন কোন মাকরু নেই কিন্তু ঈশার টাইম তো ফজর টাইম শুরু হওয়া পর্যন্ত ঈশার টাইম কোন পর্যন্ত ফজরের টাইম শুরু হওয়া পর্যন্ত সবে সাদেক পর্যন্ত সবে সাদেক পর্যন্ত যে পর্যন্ত সাহারি খাওয়া যায় ওই পর্যন্ত ঈশার টাইম কিন্তু মশলা হল রাত দ্বীপ্রহর পর্যন্ত দ্বীপ্রহর পর্যন্ত পড়ে দিতে হবে অর্থ থাকা সত্ত্বেও যদি আপনি দেরি করেন দেখা হবে বিশেষ কোন ওজরে দেরি করতেন না না বিশেষ কোন ওজরে যদি দেরি করে থাকেন করে ফজর রাত দিয়ে পড়লেন না আপনার নামাজ মাকরু হবে না বিশেষ অজর যেমন একটা মুমূর্ষ রোগীর কাছে ছিলেন সর্বক্ষণ আপনার খেদমতের প্রয়োজন পড়তেছে বুঝলেন এটা তো মাকরু হবে আর একটা হলো খামাখা খামাখা আপনি আধা রাস্তার পরে পড়লেন খাওয়া খামারে দোকানে ভিড় বেশি ভিড়টা কমায় উনি পড়ে নিলেন দোকানে ভিড় তাই দেরি করে পড়লেন শরিয়াতে কোনো অজর হবে নামাজ বাকুরু হয়ে যাবে অথবা আপনি অজমাফিন দিতেন মাঝখানে নামাজ পড়তে গেলে লোকজন চলে যেতে পারে আপনি দেরি করে পড়লেন অর্ধেক রাত্রে পরে নামাজ মাকরু হয়ে যাবে অজমাবিল কোন ওজর না অজমাবিল কোন আপনাকে লোক আটকায় রেখে পলিসি করে লোক আটকায় রেখে ওয়াজ শোনায় দিতে আল্লাহ কোন ঠিকাদারি দেয় নাই আপনাকে তুমি আটকায় শোনায় যাও এই জন্য আমরা বলে থাকি অজমাফিলে ঠিক অন্যদিন যে টাইমে নামাজ পড়ে মাহফিলের দিন ওই টাইমে নামাজ পড়বে এবং পারলে নামাজের আগে লোকদেরকে নামাজের ট্রেনিং দিয়ে দেবে হাওয়ায় চাকরির অনেক হয়ে গেছে মুখস্থ নথিয়া তো অনেক হয়ে গেছে আর দরকার নেই আর কিন্তু প্র্যাকটিক্যাল আসতে হবে টাইম মতো নামাজ পড়তে হবে লোকদেরকে দেখাইতে হবে যে আমার এই মাহফিল নামাজ কায়েম করার জন্য আমার মাহফিল কি জন্য নামাজ কায়েম করার জন্য ধরেন বারোটা পরে নেবেন নামাজ তাহলে কি বোঝা গেল হ্যাঁ আপনি নামাজকে মাহফিলের জন্য কোরবানি করে দিলেন নামাজকে উচিত ছিল নামাজের জন্য মাহফিল আপনি কি করলেন মাহফিলের জন্য নামাজ মাহফিল কামিয়াব করার জন্য নামাজ বকরু করে দিলেন উল্টা তো উল্টাই দিলেন এগুলো কোন ওজন হবে তো সার কথা আধা রাত্রের পরও টাইম থাকে তবে ওজোর থাকলে মাকরু হয় না ওজোর না থাকলে মাকরু হয় এরপরে আছে সবে সাদেক থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এটা হলো ফজরের টাইম সবে সাদেককে নিয়ে পূর্ব আকাশে যখন পূর্ব আকাশে যখন সাদা একটা আলো ছড়াই দেয় এই সাদা আলোটা উপর দিক না কিন্তু উপর দিক একটা ওঠে ওটা না ওটাকে ফজরে কাজে বলে মিথ্যা ফজর তালগাছের মতো উপর দিক ওঠে ওটা না আলোটা উত্তর দক্ষিণে ছড়াইতে হবে যে ছড়াই গেল ফজরের টাইম শুরু হল কতক্ষণ সূর্যের কিনারা প্রকাশ পাওয়া পর্যন্ত এই ফজরের টাইম থাকবে এই যে ফজর টাইম থাকবে এর মধ্যে কিন্তু দুটা জিনিস কিছুক্ষণ পূর্ব আকাশ সাদা থাকবে তারপরের থেকে পূর্ব আকাশ লাল হয়ে যাবে তো মাগরেবে যেরকম লাল সাদা দুটোটাই মাগরেবের মধ্যে ছিল এখানে সাদা লাল দুটোটাই ফজরের মধ্যে দেখেন আশা করে বুঝতে পারতেছেন কিন্তু এতটুকু পার্থক্য যে মাগরেবের লাল আগে সাদা পথ আর ফজরের সময় সাদা আগে লাল রাতের মাঝখানটা হলো কালো মাঝের অংশটা কি কালো পথ দুনু প্রান্তে সাদা কালোর দুনু প্রান্তে কি সাদা সাদা সাদার প্রান্তে কি লাল এই পুরা রাতের নকশা আপনাদের সামনে দিলাম মাঝেরটা লাল দুই মাথায় সাদা সাদার মাথায় লাল সূর্য ওঠার সময় আমাদের কাছে আছে তাই সাদা আগে আছে লাল পরে সূর্য যখন ওঠে তখন আমাদের কাছে আছে তাই সাদা আগে লাল পরে যখন ডোবে আমাদের দূরে যায় তো ওইটা ব্যতিক্রম হবে লাল আগে সাদা সূর্য যখন দিগন্ত থেকে আঠারো ডিগ্রি নিচে থাকে আঠারো ডিগ্রি ধরেন আঠারোশো কিলোমিটার তখন ওই সাদা আলোটা আসে এটা যত কাছে আছে ওই সাদাটা চলে যায় কি আছে লাল লাল হইতে হইতে সূর্যই দেখা তাহলে পাঁচ অক্টর টাইম আপনারা বুঝতে পারলেন বুঝে আসছে পাঁচ শক্ত বলতে কিন্তু জোহর তো শুরু করে কোথায় আসছে এর মধ্যে এতটুকু শুনে রাখেন হজরের মধ্যে আমাদের নবী আলাই সালাত ও সালাম হ্যাঁ, আলোটা ভালো করে ছড়াই যাওয়ার পরে পড়তে বলেছে আওয়াল অক্টে পড়তে বলেছে আনুমানিক বেলা ওঠা তিরিশ মিনিট আগে ফজর নামাজ পড়তে বলেছেন বলেছেন তাহলে সবাব বেশি হবে যদিও ছয় ঘন্টা আগে হবে বেলা ওঠার তখনও পড়তে পারেন সব কম তাহলে কখন পড়তে হবে বেলা ওঠার তিরিশ মিনিট আগে পড়বে তবে রমজানের মশলা ভিন্ন সেইখানে ফজর নামাজ আউয়াল রক্ত পড়ার সব বেশি শুধুমাত্র রমজানে ফজরের নামাজ আউ্বাল অক্ত পড়ার সব বেশি বাকি এগারো মাস বেলা ওঠার আধা ঘন্টা আগে পড়া সব বেশি এই গেল এই হজর জোহরে আছেন জোহরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শীতকালে যত তাড়াতাড়ি পারো পড়ে নাও জোহরে আর গরমের দিন দেরি করে পড়ো জোহরের নামাজ দেরি করে পড়ো এইল নবী সাল্লামের সুন্দর আসরের নামাজ সকল মৌসুমে তিনি দেরি করে পড়তে বলেছেন যেহেতু আসরের পরে আর নকল পড়া যায় না যে আসর পড়ে ফেললেন আপনি আর নকল পড়তে পারবেন না যে নকল পড়ার সুযোগ রাখার জন্য আসরটাকে একটু দেরি করে পড়তে বলা হয়েছে অক্ষ সাথে সাথে না একটু আধা ঘন্টা পনেরো ঘন্টা দেরি করলেন তো আসর তুলনামূলক দেরি করা সব মৌসুম মাগরিব সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন বেলা ডোবার পরে দেরি করবা না সাথে সাথে পড়ে গেল বেলা ডোবার পরে দেরি করবা না এটা আওয়াল অক্টে পড়ে গেল তবে রমজান মাসে তিনি অন্য বলেছেন সেখানে এটা বলেন রমজান মাসে বলেছেন আগে তোমার পেটটা ঠান্ডা করো তারপরে নামাজে আসো সারাদিন না খেয়ে আসতো না খেয়ে রইতো এই ক্ষুধা নিয়ে মগরে পড়বা অস্থির অবস্থায় এটা আল্লাহ তালা পছন্দ করে পনেরো বিশ মিনিট খাও খায় তারপর কি করো এটা শুধু রমজানের মশলা কিন্তু হ্যাঁ শুধু রমজানের মশলা আমি পনেরো বিশ মিনিট পরে মাগরে পড়েন অন্য সব সময় বেলা দেওয়ার পরপরই মাগরে পড়েছেন তো মাগরেবের তিনি আগে আগে পড়তে বলেছেন ঈশান নামাজে তিনি একটু দেরি করে পড়তে বলতেন একদম অর্থ সাথে যাতেন অর্থ থেকে একটু বিলম্ব করে ঈশান নামাজ পড়তে বলেছেন এই হল পাঁচ নামাজের ওয়াক্ত এবং সে ওয়াক্তের মধ্যে উত্তম টাইম কোনটা সেই অস্ত্রের মধ্যে উত্তম টাইম কোনটা এটা আপনাদেরকে বলে দেওয়া এর সাথে এটাও বলে দিই পাঁচ অক্টের পাশাপাশি আল্লাহ তালা পাঁচটা নফল নামাজ দিয়েছেন আল্লাহর অলি হওয়ার জন্য পাঁচটা কি নামাজ দিতে নফল নামাজ দিয়ে সেটা হলে এই যে বেলা ওঠার কিছুক্ষণ পরে পনেরো মিনিট পরে বেলা ওঠার পনেরো মিনিট পরে আপনি দুই রাখাত কি চার রাখাত ইস্তাকের নামাজ পড়েন দুই রাখাত কি চার রাখাত কি পড়েন ইস্তাকের নামাজ পড়েন এই একটা নামাজ এতে একদম নফল হজ নফল ওমরা সব পাওয়া যায় হ্যাঁ, হ্যাঁ। আর একটা এগারোটার দিকে একটা নামাজ পড়েন দাসটার নামাজ দাসটার নামাজ এই দুটা নামাজ দিতে মূলত ওই জোহর আর আসরের বিনিময় ওই বেলায় জোহর আর আসর আছে না ওই দুটির বিনিময় এই দিকে মূলত কোন নামাজ দেন নাই যেহেতু আমরা কাজে ব্যস্ত থাকি এখানে নামাজ দিলে কাজে ডিস্টার্ব হবে তো এর দিকটা খালি রাখতে তোমরা জরুরত ছাড়ো রুজি রোজগার করো এদিকে নামাজ দেন নাই কিন্তু অনেক মমিন এত লম্বা টাইম নামাজ ছাড়া থাকতে পারে না এত লম্বা টাইম নামাজ ছাড়া থাকতে পারে না তাই দয়া করে তাদের জন্য হ্যাঁ জোহর বরাবর দিতে কোনটা চার না আর আসর বরাবর দিতে কোনটা হ্যাঁ তাহলে ইশরাক আর তাস পাইলেন দুটা হয়ে গেল তিন নম্বর একটা নফল দিচ্ছেন আপনার ক্যালেন্ডারে যখন দেখবেন দ্বীপ্রহার হয়ে গেছে দ্বীপ্রহার জোহরের টাইম শুরু হয়ে গেছে ওই সময় দুই রেখার থেকে চার রেখার নামাজ পড়বেন দাওয়ালের নামাজ পড়বেন এটাকে দিনের তাহাজ বলে দিনের ওটা গভীর রাত্রের পরে গভীর দিনে পড়তে দিনের তাহাজুদ এটাও তাহাজুদের সমান সব হ্যাঁ এবং হাতির আসলে ওই সময় আল্লাহ রবুল আলমিন আসমানের দরজা সমূহ খুলে দেন হ্যাঁ। তখন যে যা ইবাদত করে সব সহজ আল্লাহ দরবারে গৃহীত হয়ে যায় হ্যাঁ। অত সত্য টত্য দেওয়া হয় সব কবুল সব পাঁচ পাঁচ পাঁচ হ্যাঁ। এই টাইমটা যা ইবাদত করা হবে কবুল হয়ে এটা হলো জাওয়ালের নামাজ আর একটা হলো নাগরিকের পরে শূন্য বাদে ছয় রেখা পড়তে পারলে ভালো আর যদি শূন্য ছয় ছয় রেখা পড়েন এটাও ঠিক আছে যায় এটাকে বলা আওয়াবিনের নামাজ সুন্নত সহ পড়তে পারেন শূন্য ছাড়া ছয় রেখাত হলে উত্তম এটার ফজিলত আসছে এই ছয় রেখাতের দ্বারা আল্লাহ তালা তার আমল নামা এক টানা বারো বৎসর ইবাদত করার সব দান আর একটা নামাজ হল তখন নাম হল তাহাজুদ ঘুমের থেকে উঠে পড়া বিশেষ করে শেষটাতে এটা আল্লাহ রসুল জোয়ান বয়সে আস্তাকাত করতেন যখন কমজোর হয়ে গেলেন তখন ছয় রেখাত পড়তেন যখন আরো কমজোর হয়ে গেলেন তখন চার রেখাত পড়তেন ওটা চার রেখাত থেকে আট রেখাত ওটার উত্তম টাইম তো শেষ রাত্রে আল্লাহ কাউকে টপিক দিলে এ রাত্রে আগে আগে ঘুমায় গেলে এটা উচিত এরকম আগে আগে ঘুমায় দিতে হয় আমরা নানান মাঝে মাঝে কাজকে কাজ বানায় দেরি করে ঘুমায় আর তার যুক্ত দূরের কথা হজরে উঠতে পারে না আগে ঘুমাইতে হবে তার যদি এমনি চোখ খুলে দেবে ওটারও উত্তম তবে বিশেষ কোন কারণে যদি ওই টাইমে সে না পারে তো আল্লাহ রসুল তার জন্য বিকল্প রাখছেন এই রাত্রে ঈশার শূন্যতের পরে ঈশার শূন্যতের পরে বেতনের আগে দু চার রাখা কেয়ামুল লাইল বলেন বা তাহাজুদ বলেন একই জিনিস কেয়ামুল লাইলের নিয়েতে দু চার রাখাত পড়ে দিবে তো এটাও আল্লাহ তালা তাকে তাহাজুদ পণ্যওয়ালাদের কাতারে সামিল করে দেবে তাহলে কয়টা নফল নামাজ হল ইসরাফ জওয়াল অওয়াবিন সবগুলোর অক্ত বলে দিলাম সর্বশেষ আজকের মাত্রা যেটা মাকরু অক্তনে বয়স হয়েছে তো মাকরু তিনটা টাইপ আছে যেটা কঠিন মকরু কঠিন মকরু যেখানে ফরজ ওয়াজিব সুন্নত না ফল কোন নামাজই পড়া যায় না তো কঠিন মুখ হল না হ্যাঁ কঠিন মুখ একটা হল বেলা উঠার সময় উঠছে আর একটা হল সূর্য যখন আপনার মাথার উপর আসবে ক্যালেন্ডারে যেটাকে দ্বিপ্রহর বলে দুপহর চার পহরে এক দিন চার পহরে এক রাত দুই পহর যখন হয় তিন এটা আর একটা হলো সূর্য যখন ডুবতে থাকে কটা হলো এই তিনটা কঠিন মকরু এই সময় ফরজ অজেব সুন্নত নকল কোন নামাজ পড়া যায় নেই শুধুমাত্র হ্যাঁ কোন আহমক যদি ওই দিনের আসর না পড়ে থাকে সে ডুবা অবস্থায় তাকে আসর নামাজ পড়ে নিতে বলা হয়েছে এই একটা জায়গায় ব্যতীত করে কিচ্ছু করা যাবে না ওই দিনের আসর অন্য একদিনের আসর আপনি বেলা তোমার সময় কাজা করবেন এটা চলবে কাজা আদায় হবে ওই দিনের আসর যদি কেউ না পড়ে থাকে বয়ে বয়ে ফালতু কাজ করছে খবরের কাগজ দেখছে লিখতা শুনছেন রেজাল্ট এত লিখতা শুনলে রেজাল্ট একজন নামাজ টাইমের আমার এই তিনটা হলো কঠিন বক্তব্য আচ্ছা আর তিনটা মকরু যে আছে এটা একটা হালকা মকরু কি সেটা ফজরের খরচ পড়ে ফেলতেন ফজরের ফরজ পড়ে ফেলছে বেলা ওঠার আগ পর্যন্ত এটা টাইম আছে এখানে ফজরের ফরজ পড়ে ফেলছে কিন্তু বেলা ওঠা পর্যন্ত একটা টাইম আছে না এর সাথে আটটো লাগানো আছে বেলা ওঠার পরের থেকে নিয়ে পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট পর্যন্ত এ সব মিলে একটা ধরনের বা দুটা ধরেন এখানে একটা হলো ফজরের খরচ পড়া পড়াতে নিয়ে বেলা ওঠা পর্যন্ত একটা আচ্ছা বেলা ওঠার থেকে নিয়ে পনেরো মিনিট পর্যন্ত ওটা হলো দুটা আর একটা হল আসরের খরচ পড়ে ফেলতেন সেখান থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত এই আর এই আর কটা হলো তিনটা হলো এই তিনটা মকরু টাইম এই তিনটা মাকরু হলো নফল নামাজের জন্য আগের মতো কঠিন মকরু না এটা এই তিনটা টাইম মকরু কোন নামাজের জন্য নফল নামাজের জন্য এই টাইমে যদি কেউ উমরি কাজা পড়তে চায় এই তিন টাইমে উমরি কাজা তো পড়তে পারবে কঠিন মকরু না আগেরটা তো ফরজ নফল কোনটাই পারবে না আর এই তিন টাইমে নফল করতে পারবে না কিন্তু উমরি কাজা পড়তে পারবে তো আজকে অক্ষ সম্পর্কে আপনাদেরকে ব্যাখ্যা শোনানো হচ্ছে সব মনে করে রাখবেন নোট করবেন দশ ভাইকে দাওয়াত দিবেন মানুষকে যখন দাওয়াত দেওয়া হয় সে নিজের এটা ভালো করে ইয়াদ হয়ে যায় আর জীবনে ভুলবেন না দাওয়াত দিতে হবে তবে এটা উন্মতের মেইন একটা কাজ দাওয়াত দিতে হবে যত দাওয়াত দিবেন হক কায়েম হবে বাতিল দেখেন কত দাওয়াত দিচ্ছে বাতিল বাতিল দ্বারা টেলিভিশন এটা বাতিল চব্বিশ ঘন্টা দাওয়াত দেবে দিনে রাত্রে যখন খুলবেন এর দাওয়াত পাইবেন বিভিন্ন হ্যাঁ, বস্তা পতা ম্যাগাজিন নেকেট ম্যাগাজিন এর দাওয়াত চলতে আছে বিসিআর এর দাওয়াত চলতে আছে আর ইদানিং শুনতেছি কয়েকটা এনজিও মিলে হ্যাঁ শিশুদেরকে যৌন বিষয় শিক্ষা দেওয়ার জন্য বই তৈরি করছে তারা বলছে যে এর যেহেতু যৌন শিক্ষা দেওয়া হয় না এটা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিশুদেরকে এই বিষয় শিক্ষা দিবে এই জন্য ইতিমধ্যে তারা বই তৈরি করেছেন এবং সেই বইয়ের মধ্যে তারা প্রত্যেকটা ছবি একে একে হ্যাঁ কন্ডম কিভাবে লাগাইতে হবে কন্ডম এগুলো সব ছবি একে একে দেখেছেন এইভাবে লাগাইছেন দেখেন এইসব বাতিল ইহুদি খ্রিস্টানদের অগ্রদূত আমাদের পতি কাতা কিশোরদেরকে গুমরা করার জন্য কত দিকে দাওয়াত দিচ্ছে এমনি তারা বই লেখার আগেই এরা নাচুন্যে বুড়ি ছিল এই বই লেখার আগেই নাচুন্যে বুড়ি এমনি নাচুন্যে বুড়ি আবার তারপরে ঢোলের বাড়ি কলেজ ভার্সিটিতে যাই দেখেন যে নৈতিক অধপতনের কোথায় পড়ছে আমাদের যুবক যুবতীরা তারপরে আবার কাফেরদের দেশ থেকে সমানে নেশার দলব্য পাঠানো হচ্ছে আরো ধ্বংস এরপরে এটা বাকি ছিল এই বিদ্যাটা সেই বিদ্যার জন্য বই আবিষ্কার হয়ে গেছে এখন আপনার আমার পেলের কাছে এগুলো পৌঁছাই দিচ্ছে কোন কোন এলাকায় তো পৌঁছায় দিতেও একদম বিস্তারিত অথচ এই বাচ্চারা এখনো বালেক বালেগা হয়নি এইসব টেলিভিশন কারণে আজকের ছেলেপেলেরা নয় দশ বছরে বালে হয়ে পড়ে থাকে তাহলে পনেরো বছর হওয়ার কথা পাঁচ বছর অ্যাডভান্স হয়ে গেছে আর এই বই আসে গেলে কি হবে আল্লাহ ভালো জানে লজ্জা সরব হায়া সরব সব ধ্বংস হয়ে যাবে আমাদের ধ্বংসের জন্য সব তলার ধার দিয়ে রেডি করা হয়েছে কিন্তু আমাদের কানে কোনো পানি যেতেছে আল্লাহ আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে দিনের তালিম দিয়ে এদেরকে হেফাজত করার প্রতিষ্ঠা তৌফিক আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী